আর নয় বসে থাকা আমাদের সংগ্রাম উল্কার গতিবেগে চলবে আসুক শত বাধা তাগুতের কালো থাবা সব কিছু দুপায়ে দলবে আর নয় বসে থাকা আমাদের সংগ্রাম উল্কার গতিবেগে চলবে আসুক শত বাধা তাগুতের কালো থাবা সব কিছু দুপায়ে দলবে যতদিন না হবে কায়েম খোদার দিন ততদিন সংগ্রাম চলবে চলবে চলবে চলবে আমাদের সংগ্রাম চলবে চলবে চলবে চলবে আমাদের সংগ্রাম চলবে বদর হুদ খন্দকে আমরা ছিলাম থাকব আল্লাহু আকবার ধ্বনিতে খান খান বাতিলের প্রাসাদ ভাঙব বদর হুদ খন্দকে আমরা ছিলাম আজও থাকবো আল্লাহু আকবর ধ্বনিতে খান খান বাতিলের প্রাসাদ ভাঙ্গ বদর হুদ খন্দকে আমরা ছিলাম থাকবো থাকব আল্লাহু আকবর ধ্বনিতে খান খান বাতিলের প্রাসাদ ভাঙ্গ তাওহিদি চেতনা যে আমাদের হাতিয়ার তাওহিদি চেতনা যে আমাদের হাতিয়ার তাওহিদি চেতনা যে আমাদের হাতিয়ার জাহেলেরা কি করে তা জানবে আমাদের সংগ্রাম চলবে চলবে চলবে চলবে আমাদের সংগ্রাম চলবে চলবে চলবে চলবে আমাদের সংগ্রাম চলবে আল্লাহর নূরকে ফুৎকারে নিভিয়ে পারবে না দিতে কভুয়ে ধরা মুমিনেরা ভয়হীন লড়ে আপোষহীন মরতে চায় যে শহীদ মরা আল্লাহর নূরকে ফুৎকারে নিভিয়ে পারবে না দিতে কভুয়ে ধরা মুমিনেরা ভয়হীন লড়ে আপোষহীন মরতে চায় যে শহীদি মরা আল্লাহর নূরকে ফুৎকার নিভিয়ে পারবে না দিতে কবুয়ে ধরা মুমিনেরা ভয়হীন লড়ে আপোষহীন মরতে চায় যে শহীদি মরা শহীদ গাজির সেই সোনালি সোপান শহীদ গাজির সেই সোনালি সোপান শহীদ গাজির সেই সোনালি সোপান জালিমেরা কি করে তা বুঝবে আমাদের সংগ্রাম চলবে চলবে চলবে চলবে আমাদের সংগ্রাম চলবে চলবে চলবে চলবে আমাদের সংগ্রাম চলবে আর নয় বসে থাকা আমাদের সংগ্রাম উল্কার গতিবেগে চলবে আশুক শত বাধা তাগুতের কালো থাবা সব কিছু দুপায়ে দলবে যতদিন না হবে কায়েম খোদার দিন ততদিন সংগ্রাম চলবে চলবে চলবে চলবে আমাদের সংগ্রাম চলবে চলবে চলবে চলবে আমাদের চলবে চলবে আমাদের চলবে চলবে আমাদের সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম চলবে